السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه الطيبين والطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ শুভেচ্ছা ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে পূর্বে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহি বুখারির কাহিনী বুখারির হাদিসের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছিলাম মুসলিম জাতির দিনী পিতা ইব্রাহিম আলাই হিসালাতামের সহধর্মিনী হাজিরা আলাইহাসালাম এবং কলিজার টুকরা শিশু সন্তান ইসমাইল আলাইহিসালাতামের কাহিনী আল্লাহ সুবহান সেই মরুভূমির মাঝে বালুর দেশে সেই নির্জন পরিবেশে আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন সুন্দর পানির ব্যবস্থা করে দিলেন যেই পানি পৃথিবীর সকল চিকিৎসকগণ একমত যে এর চেয়ে বিশুদ্ধ ও সুন্দর পানি পৃথিবীতে আর কোথাও পাওয়া যেতে পারে না সুবাহান্লাহ অসংখ্য চিকিৎসকগণ বিজ্ঞ চিকিৎসকগণ তারা পানি বিশেষজ্ঞ ব্যক্তিগণ পরীক্ষা করেছেন পরীক্ষা করে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন যে এর চেয়ে মূল্যবান ও উপকারী পানি পৃথিবীর বুকে আর কোথাও পাওয়া যেতে পারে না এজন্যই আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও জমজম পানির এই পানিটিকে বলা হয় সেই জমজম পানি এই জমজম পানির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে এটি শুধু পানি নয় বরং এটি পানি অপর দিক থেকে এটি একটি খাদ্যও বটে এই পানি শিফা ও সুকমিন শুধু পানি নয় খাদ্য নয় বরং এটি অসুস্থ ব্যক্তিদের জন্য আরোগ্য লাভের একটা ঔষধও বটে আল্লাহ সুবাহ এ পানির মাঝে বৈশিষ্ট্য রেখেছেন এ পানির দ্বারা মানুষের তৃষ্ণা পিপাসা দূর হয় পানির চাহিদা মেটানো সম্ভব হয় এ পানির মাধ্যমে অসুস্থ ব্যক্তির সুস্থতা সম্ভব হয় এ পানির মাধ্যমে মানুষের ক্ষুধার্থ মানুষের ক্ষুধা দূর করা সম্ভব হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই পানি হচ্ছে একটি অত্যন্ত বরকতময় পানি আমরা এই সুযোগে স্মরণ করে দেব যারা হজ এবং ওমরায় যান সেই জমজমের পানি পান করার সৌভাগ্য পান আপনারা সৌভাগ্য লাভ করেন এটি একটি সুসংবাদ একটি সুখবরের বিষয় তবে মনে রাখতে হবে পানি পেয়েই অনেকে আবার অতি উৎসাহী হয়ে এটির অপব্যবহার শুরু করে দেয় কেউ সেই পানি নিয়ে উজু করা সেই পানি দিয়ে গোসল করা সেই পানি দিয়ে কাপড় ধৌত করা এই সমস্ত কাজও শুরু করে দেয় বরকত লাভের আশায় অতি উৎসাহী হয়ে এগুলি করা কখনোই উচিত নয় এটি একটি বরকতময় পানি তা উচিত সঠিকভাবে আপনি সাধ্যমতো পান করবেন এবং সেটা রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সন্না অনুযায়ী মাথায় ও চেহারায় কিছুটা দিতে পারেন এবং এই পানিকে অবশ্যই সংরক্ষণ করা এটি একটি ইমানি দায়িত্ব আজকে সেই জমজম পানি আল্লাহ সুবাহ এটাকে এমন সেই পানি এমনভাবে তার সরবরাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন করছেন গোটা বিশ্বে যেন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত লক্ষ লক্ষ মানুষ বলা যেতে পারে কোটি কোটি মানুষ নিয়মিত প্রতিদিন এই পানি পান করছে গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে পানি বিভিন্ন জায়গায় মানুষেরা নিয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত সেই পানির কখনো ঘাটতি দেখা দেয়নি বরং সেই পানি আল্লাহ রাবুল্লাহ আলমিন স্বগতিতে বহাল রেখেছেন সোহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এই পানির আগমন হল সেই কঠিন বিপদ যে বিপদের সম্মুখীন হয়েছিলেন হাজরা আলাইহাসালাম এবং ইসমাইল আলাইসালাম তাদের ধৈর্যের ফলে তাদের আস্থার ফলে আল্লাহর প্রতি তারা আত্মবিশ্বাসী ছিলেন তাই আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এমন নিয়ামত দিলেন সেই নিয়ামত শুধু তারা ভোগ করেননি বরং পৃথিবীর সমগ্র মুসলিম সমাজও আজকে সেই নিয়ামত ভোগ করছেন অতএব একটি বিষয় মনে রাখা দরকার অনেক সময় আমরা বিপদগ্রস্ত হই আমরা মনে করি আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি আল্লাহর প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলি আমাদের উচিত সেই বিপদে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা যার ফলে আল্লাহ আপনাকে এমনভাবে সফলতা দান করবেন যেই সফলতায় আপনি নিজে উপকৃত হবেন আপনার অবর্তমানে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষও সেই নিয়ামতের মাধ্যমে উপকৃত হতে পারবে এমনই আমাদের চিন্তা এমনই আমাদের আত্মবিশ্বাস রাখা দরকার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু হয়ে গেল পানি যে জায়গায় মানুষের কোনো বসবাস ছিল না চলাচল ছিল না পানি যখন মরুভূমির পরিবেশে কোথাও পানি পাওয়া যায় তাহলে এই পানি জানার বা পরিচয় পাওয়ার একটি পথ হলো সেই পানির উপরে সেই চিল শকুন বা ইত্যাদি পাখি সেগুলিও সেই পানির উপরে অনেক সময় চলাচল ওরা ওরা ওরন্ত হিসাবে সেগুলিকে দেখা যায় তো আরবের একটি গোত্র জরহুম গোত্রের মানুষেরা সেই পথের বা তার পার্শ্ব এলাকা দিয়ে অতিক্রম করছিল তারাও সেই মরুভূমিতে পানির সন্ধানে ছিল তারা যখন দেখলো যে অমুক জায়গায় সেখানে বেশ শূন্য আকাশে কিছু পাখি উড়ন্ত অবস্থায় দেখা যায় তারা অনুমান করল নিশ্চয়ই সেখানে পানি রয়েছে না হলে পাখিরা সেখানে ভিড় জমাবে না তারা সেখানে আসলেন এসে দেখলেন যে সত্যি একজন মেয়ে মানুষ আর একজন ছোট বাচ্চা আর কোনো মানুষ সেখানে নেই কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পানি তারা হাজেরা ইসালামের কাছে পানির সংগ্রহের পানি পানের অনুমতি চাইলেন তিনি অনুমতি তাদেরকে দিলেন শুধু অনুমতি পানির জন্য নয় বরং তারা শেষটায় পার্শ্বে বসবাসেরও অনুমতি চাইলেন তিনি তাদেরকে বসবাসেরও অনুমতি দিলেন আল্লা সুবাহানভালা এভাবে নির্জন পরিবেশে নির্জন মরুভূমিতে পর্যায়ক্রমে বিভিন্ন মানুষের বসতি গড়ে উঠল এই মানুষের বসতি গড়ে উঠে আজকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কেন্দ্র সর্বশ্রেষ্ঠ ও মূল্যবান মর্যাদাপূর্ণ স্থানে আল্লাহ রাবুল আলমিন পরিণত করেছেন সেই মক্কা শহরকে এবং সেই মক্কার মধ্যমণি কাবাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এভাবেই হাজারা এবং ইসমাইল আলিহিসাল্লাম সেখানে থাকলেন ইব্রাহিম আলিহিসাল্লাম তিনিও বেঁচে রয়েছেন ইসমাইল আলহিসাল্লাম পর্যায়ক্রমে তিনি একটু বড় হলেন ঘটনা অনেক বিস্তারিত সেদিকে আমরা যাচ্ছি না শুধু এই হাদিসের আলোকেই আমরা কিছু বলতে চাচ্ছি ইব্রাহিম আলহিসাল্লামের ছেলে ইসমাইল তিনি বড় হয়ে গেছেন প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন এখন যৌবনে পদার্পণ করেছেন এখন প্রয়োজন দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়া সেই জরহুম গোত্রের মানুষেরা যারা পাশে বসবাস করছিল হাজরা সালাম তাদেরই থেকে একটি মেয়েকে তার সন্তান ইসমাইল আলাইসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন তাদের বিবাহ বন্ধন করে দিলেন দাম্পত্য জীবন শুরু হল এই দাম্পত্য জীবন চলতে ইসমাইল আলহিসালাম এবং তার স্ত্রী বসবাস করছেন এমনই মুহূর্তে ইব্রাহিম হিসালাতাম ছুটে চলেছেন সেই মক্কায়ের দিকে এর মাঝেও আবার অনেক ঘটনা ঘটে গেছে ইসমাইল আলি সালাতামকে কুরবানি করা আরো বহু কিছু ঘটনা এ হাদিসে যেহেতু সেই বিষয়গুলি বর্ণনা নেই তাই সেদিকে যাচ্ছি না আমরা ইব্রাহিম সালাতাম গেলেন ছেলে ইসমাইলের খোঁজ খবর নিতে বাসায় গিয়ে দেখলেন যে বাসায় একজন মেয়ে মানুষ ইসমাইল নাই সে মেয়ে মানুষকে জিজ্ঞাসা করলেন কথায় সেই ইসমাইল বললেন তিনি বাইরে তার প্রয়োজনে গেছেন বা পারিবারিক প্রয়োজনে গেছেন জিজ্ঞাসা করলেন তোমাদের দিনকাল কেমন চলছে সেই মেয়ে খুবই বিরক্তি প্রকাশ করল এবং বলল যে আমাদের দিনকাল খুবই কষ্টে কাটতেছে আল্লাহ সুহানুভাত কৃতজ্ঞতা প্রকাশ করল না ইব্রাহিম আলাই সালাম তার মাঝে ভালো আচরণ ভালো স্বভাব পেলেন না না পাওয়ায় ইব্রাহিম আলাই সালাম তাকে বলে গেলেন যে ইসমাইল যখন আসবে তাকে সালাম জানাবে আমার এবং তাকে বলবে যে সে যেন সে তার ঘরের চৌকাট এটাকে যেন পরিবর্তন করে ফেলে ইসমাইল বাসায় ফিরলেন তার স্ত্রী তাকে জানালেন যে এমন একজন ব্যক্তি এই এই আকৃতির ব্যক্তি এসেছিলেন তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং তিনি উপদে আমাকে বলে দিয়েছেন আপনাকে জানিয়ে দিতে যে আপনি যেন আপনার ঘরের চৌকাট পরিবর্তন করে ফেলেন ইসমাইল আলহিসালাম তিনি বুঝতে পারলেন যে সেই ব্যক্তিটাই হলেন তার বাবা ইব্রাহিম আলাই ইসলাম তিনি সালাম গ্রহণ করলেন করার পরে তার স্ত্রীকে জানালেন দেখো বাবাকে তুমি যে আচরণ দেখিয়েছ বাবার কাছে তুমি যে তথ্য দিয়েছ এতে বাবা খুবই অসন্তুষ্ট সুতরাং বাবা আমাকে নির্দেশ করেছেন আমি যেন ঘরের দরজার চৌকাট পরিবর্তন করে ফেলি অর্থাৎ আমি যেন আমার স্ত্রীকে তাকে আর দাম্পত্য জীবনের সাথী হিসাবে না রাখি তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেই সুতরাং বাবার নির্দেশে তোমাকে আমি বিবাহ বন্ধন ছিন্ন করে তালাক দিয়ে দিচ্ছি তুমি তোমার পরিবারের সাথে চলে যাও এভাবে ইসমাইল তাকে তালাক দিলেন বাবার নির্দেশে ইব্রাহিম আল ইসলামের নির্দেশে কারণ সেই মেয়ে ছিল অকৃতজ্ঞশীল মেয়ে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করত না স্বামীরও কৃতজ্ঞতা প্রকাশ করত না নিজের ভালো মন্দ কিছুই ভালো বিষয়টি কখনো সে স্বীকার করত না ইসমাইল আলহিসাল্লাম আবার তিনি দ্বিতীয় বিয়ে করলেন সেই প্রতিবেশী মানুষদের থেকে আবার এক সময় চলে এসেছেন ইব্রাহিম ইসলাম ছেলে ইসমাইলের খবর নিতে ঠিক একইভাবে ইসমাইল আলি ইসলাম তিনি বাসায় নেই দেখলেন যে ঘরে একজন মেয়ে মানুষ জিজ্ঞাসা করলেন কথায় ইসমাইল তিনি বললেন পারিবারিক কাজে তিনি বাইরে গেছেন জিজ্ঞাসা করলেন তোমাদের দিনকাল কেমন কাটছে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে আমাদের দিনকাল খুব সুন্দরই চলছে ইব্রাহিম আলাইহিসালাম সেই মেয়ের জবাবে খুব খুশি হলেন খুশি হয়ে বললেন জেনে রাখো ইসমাইল যখন আসবে তুমি তাকে আমার সালাম জানাবে এবং তাকে বলবে বেতা আতাবাতা বিহি সে যেন তার ঘরের দরজার চৌকাটকে বহাল রাখে সেটাকে যেন নষ্ট না করে সেটাকে যেন ঠিক মতোই রাখে তিনি চলে গেলেন ইসমাইল আলহিসাম তিনি ফিরলেন ফিরলে ইসমাইল আলহিসাম তাকে তার স্ত্রী জানালেন যে এই ধরনের একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন ইব্রাহিম আলাই সালাতামের কথা বললেন যে এই এই আকৃতির তিনি বৃদ্ধ মানুষ এই স্বভাবের এই আচরণের সবকিছু সুন্দরভাবে বললেন ইসমাইল আলাইসাল্লাম বুঝলেন তিনি তার বাবা ইব্রাহিম আলাই সালাম বললেন যে তিনি আপনাকে সালাম বলেছেন এবং তিনি বলেছেন আপনি যেন আপনার ঘরের তিনি আমাকেও জিজ্ঞাসা করেছেন আমি সেই জিজ্ঞাসার জবাব এভাবে দিয়েছি তিনি আমাকে বলেছেন যেন আপনাকে তার একটি নির্দেশ জানিয়ে দেই তা হলো আপনি যেন আপনার ঘরের দরজার চোকাটকে বহাল রাখেন প্রতিষ্ঠিত রাখেন নষ্ট না করেন ইসমাইল আলহিসালাম তিনিও খুব খুশি হলেন তিনি তার স্ত্রীকে জানালেন দেখো তুমি আল্লা সুবহান হুয়া তালার কৃতজ্ঞতা প্রকাশ করেছ আমার বাবার কাছে তুমি ভালো সংবাদ দিয়েছ সুতরাং আমার বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে আমার সহধর্মিনী হিসাবে আমার দাম্পত্য জীবনের সঙ্গী হিসাবে তোমাকে যেন আমি বহাল রাখি সেই নির্দেশেই আমাকে আমার বাবা দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা ইব্রাহিম আলিহিসালাম তার স্ত্রী হাজেরা আলিহিসাল্লাম এবং কলিজার টুকরা ইসমাইল আলিহিসাল্লাম যাদের ঘটনা যাদের কাহিনী কোরআন ও সহি সুন্নার আলোকে সহি হাদিসের আলোকে যা আমাদের কাছে প্রমাণিত তা বলতে গেলে সবিস্তারে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন অতি এই স্বল্প সময়ে আমরা আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরেছি এ বিষয়টি থেকে স্পষ্ট হচ্ছে আসলে একজন মানুষ আল্লাহ সুবাহানুয়া তালার উপর যদি আস্থাশীল হয় আল্লাহতে যদি বিশ্বাসী হয় তাহলে আল্লাহ সুবাহানুয়া তালা সে যতই কষ্টে যতই বিপদে থাকুক না কেন সেটা থেকে মুক্তি তাকে দেবেন তা থেকে উদ্ধার করবেন সেই অসম্ভব পরিবেশ থেকে তাকে সম্ভব পরিবেশে আল্লাহ রাবুল্লা আলমিন নিয়ে আসবেন যার জ্বলন্ত প্রমাণ যেখানে ছিল না কোনো পানি সেখানে আল্লাহ সুবাহানা হুয়া তালা এমন পানির ব্যবস্থা করে দিলেন যেই পানি আজকে পৃথিবীর শ্রেষ্ঠ পানি রূপ লাভ করেছে যেই পানি সেই দিন থেকে আজ পর্যন্ত কখনো তার ঘাটতি ঘটেনি সেই পানি চলছেই এতই বরকতময় আল্লাহ সুবাহানা হুয়া তাহার সেই রহমতের পানি ইব্রাহিম আলাইসালাতাম পরবর্তীতে সেই ইসমাইল আলাইসালাতাম তাকে আবার পেলেন তাকে নিয়ে আল্লাহ সুবাহানহতালার নির্দেশে সেই বৈতুল্লাহ কাবা নির্মাণ করলেন এই কাবা নির্মাণে ইব্রাহিম আলী হিসালাতাম তিনি যেমন ভূমিকা রাখলেন একজন রাজমিস্ত্রির সাথে তার সহযোগী হিসাবে একজন যোগালির ভূমিকা রাখলেন প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসালাম তারা দুজনেই আল্লাহর নির্দেশে এ সুন্দর নির্মাণ কাজ বাইতুল্লাহর নির্মাণ কাজ সম্পন্ন করলেন সম্পন্ন করেই তারা আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হে আমাদের রব আপনি আমার জন্য আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই কাজ করার ফতকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আপনি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজটিকে কবুল করে নিন আপনি তো হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী ইব্রাহিম আলী হিসালাতাম সেই মক্কার বসবাসকারী মানুষদের জন্য আল্লাহ সুবাহানুয়া তালার কাছে দোয়া করেছিলেন তাদের বরকতের জন্য তাদের রহমতের জন্য তাদের রুজি রোজগারের জন্য বলা হয় যে ইব্রাহিম আলি সালাম সেই সময় দোয়া করেছিলেন তাদের রুজি রোজগারে বরকতের জন্য আল্লাহ সুবাহানুয়া তালা তাদেরকে বরকত দিয়েছেন যদি ইব্রাহিম আলি সালাম সেই মরুভূমিতে ফলমূলের জন্য দোয়া করতেন তাহলে যেন সেখানে পৃথিবীর সর্বরকমের ফলমূলও আজকে পাওয়া যেত ইব্রাহিম আলাইসালাম সেই ফলমূলের জন্য দোয়া করেননি কিন্তু তবু তাদের রুজি রোজগারের জন্য দোয়া করেছেন তাই সেই মক্কা এমন একটি নগরী এমন একটি পরিবেশ যেখানে মনে হয় আমার বাস্তব জানা অনুযায়ী যতটুকু পেয়েছি পৃথিবীর কোন জায়গায় কোন ধরনের ফল সব কিছু যেন সেখানে উপস্থিত কোন কি রিজিক রয়েছে ভালো বিষয় মানুষের উপকারী সব যেন সেখানে পাওয়া যায় কারণ সারা বিশ্ব থেকে মানুষেরা সকলেই খুব সহজে ইমানি চেতনা নিয়ে যখন সেই কাবায় সেখানে উপস্থিত হয় এই বিষয়টিও ছিল মূলত ইব্রাহিম আলিহিসালাতাম এর মাধ্যমে চালু হওয়া ইব্রাহিম আলাইসালাতুসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাই সালাতামকে নির্দেশ দিলেন ওয়াদ্দিন ফিন্না সিবিল হাজ্জি ইব্রাহিম কাবা নির্মাণ করেছ এখন গোটা বিশ্ববাসীর জন্য তুমি ঘোষণা দিয়ে দাও তারা যেন এই হজ সম্পাদনের জন্য আসে আল্লাহ আকবার ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলাম যে বাস্তব একটি জীবন আদর্শ পৃথিবীর বুকে এটাই নির্ভেজাল এটাই সত্য তার জ্বলন্ত প্রমাণ হলো এই কাবা তার বাস্তব প্রমাণ হলো এই কাবায় বাইতুল্লাহ হজ সম্পাদন পৃথিবীতে আজকে এমন কোনো কেন্দ্র এমন কোনো ধর্মীয় স্থান পাওয়া যাবে না যেখানে গোটা বিশ্বের মানুষেরা এভাবে সমবেত হয় এবং নিরাপদের সাথে সেখানে তাদের আবাদত সম্পন্ন করে কোথাও এর নজির পাওয়া যাবে না শুধু একটি তা হলো বাইতুল্লাহ যে জায়গাটিকে আল্লাহ সুবাহানুভাতালা নিরাপদ করে দিয়েছেন এবং আল্লাহ সুবাহানুভাতালা বরকতময় করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা সেই ইসলামের দিকেই ধাবিত হব সেই ইসলামেই আমরা আমাদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ সুবাহানুভাতালা আমাদেরকে সেই ইসলামের আলোকে জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন আলমিন ওসলাল্লাহ তালা নবীন মোহাম্মদ আলী হোসাহ আজমাইন সুবাহানকাল্লাহমদিকা আশাহদু আল্লাহ ইহ ইল্লা তবস্তা ফিরুকা চৌবু ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু